তারা এমন সমস্ত চারিত্রিক গুণাবলী উন্নত গুণাবলী আল্লাহ তারা দান করতেন যেসব গুণাবলীর কারণে তাদের বিশ্বস্ততা তাদের আমানতদারি তাদের সত্যতা সততার মানুষ প্রমাণ পাইত এবং তাদের প্রতি মানুষের ধীরে আস্থা পয়দা হয়েছে আস্থা পয়দা হয়েছে হুজুর সাল্লাহ যখন দাবাত দিলেন প্রথম দিন এবং ওইটা বললেন যে আমি আল্লাহর রসুল আমি আল্লাহর রসুল আমাকে আল্লাহ রেসাল নবুয় দিয়ে পাঠিয়েছেন আমি কেমন পর্যন্ত আগত মানুষের জন্য নবী রসুল কেমন পর্যন্ত আগত মানুষের হেদায়ত আগত মানুষের জন্য পথ পাওয়ার রাস্তা আল্লাহ তালা আমাকে দিয়েছেন আমি সেই রাস্তা নিয়ে এসেছি আমি আল্লাহর রসুল কাফেররা মুসকে অস্বীকার করেছে তারা ঠাট্টা বিদ্রুপ করেছে তারা বিভিন্ন রকমের কথা বলেছে কিন্তু আজ আবু বকর রাজি আল্লাহ আমাকে যখন লোকেরা বললো হে আবু বকর তোমার বন্ধু যার সাথে তোমার বন্ধুত্ব এত সম্পর্ক যার ব্যাপারে তুমি বড় আশ্বস্ত যার উপরে তোমার আস্থা অনেক বেশি শুনেছ তিনি কি বলতেছেন কি বলছেন তিনি বলছেন তিনি নাকি রসুল তিনি নাকি নদী তাকে নাকি আল্লাহ রসুল নবী করে পাঠিয়েছেন যদি তিনি বলেই থাকেন তাহলে তো সত্য বলছেন যদি তিনি বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন এর জন্য যে আমি বিশ্বাস করি যে উনি সত্যবাদী উনি মিথ্যা কখনো বলতে পারেন না জীবনের চল্লিশটা বছর যে পার করেছে সত্যের উপরে সে কি চল্লিশ বছরে গিয়ে মিথ্যে কথা বলবে না আল্লাহ রসুল বলছেন আমি তোমাদের মধ্যে আমার জীবনের অনেক অংশ কাটাইছি তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি কোনোদিন মিথ্যা কথা বলেছি আমি কোনোদিন ধোকাবাজি করেছি আমি কোনোদিন কারো আমানতে খেয়ানত করেছি আমি কোনোদিন দায়িত্ব অবহেলা করেছি আমি কোনোদিন কারো সতীর্থ আর কারো ইজ্জত সম্মানের পরে হস্তক্ষেপ করেছি আমি কারো মাল লুটন করেছি কোন প্রমাণ তোমাদের কাছে আছে চল্লিশ বছরে যদি তোমরা এরকম কোন প্রমাণ দিতে না পারো তো যে লোকটা চল্লিশ বছরে পৌঁছে গেছে সে কি মিথ্যা কথা বলবে সে ধোকাবাজি করবে আবুবকর আসছেন কি বলে লোকেরা আপনার সম্পর্কে বলে আবুবকর আমি আল্লাহর রসুল আমি আল্লাহর রসুল আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন এই কথার দাওয়াত দেওয়ার জন্য যে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই সমগ্র জগতের জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত বালুকর্দার কোনা থেকে নিয়ে পাহাড় পর্যন্ত ফোটা পানি থেকে নিয়ে মহাসমুদ্র পর্যন্ত একটা পিঁপড়া থেকে নিয়ে জিব্রাইল পর্যন্ত দুনিয়ার যত ছোট বড় মখলুক সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির একমাত্র খালিক আল্লাহ তালা তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন সকলকে আকৃতি দিয়েছেন আকার দিয়েছেন রং দিয়েছেন প্রত্যেককে জবান দিয়েছেন প্রত্যেককে তার চলাফেরার ক্ষমতা দিয়েছেন এই সব কিছু কে দিয়েছেন আল্লাহ তালা দিয়েছেন তিনি খালেকও তিনি সবকিছুর মালিকও সব কিছু তার আয়ত্তে আসমান তার আয়ত্তে হ্যাঁ, জমিন তার আয়ত্তে হ্যাঁ। চন্দ্র সূর্য তার আয়ত্তে সমস্ত মখলুকার তার আয়ত্তে বাতাসের প্রবাহ তার আয়ত্তে সমুদ্রের ঢেউগুলো তার আয়ত্তে এমন কোন হ্যাঁ, জিনিস নেই তার আয়ত্তে সব কিছু তার আয়ত্তে তিনি খালেক মালিক তিনি মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত মখলুকাতকে মানুষের জরুরতে তিনি পয়দা করেছেন মানুষকে পয়দা করার আগে হাজার হাজার বছর আগে মানুষের প্রয়োজনের জিনিসগুলো আল্লাহ আল্লাহ তারা তৈরি করে দিয়েছেন আল্লাহ বড় এলেমের অধিকারী বড় জ্ঞানের অধিকারী তিনি সবকিছুকে জানেন অতীতকে জানেন বর্তমানকে জানেন ভবিষ্যৎকে জানেন তিনি অন্ধকারে কি আছে তা জানেন আলোতে কি আছে তা জানেন সমুদ্রের গভীরে কি আছে তা জানেন সমুদ্রের ভাসমান কি আছে তা জানেন আকাশে মহাকাশে কি আছে তা তিনি জানেন সপ্ত আসমানের প্রত্যেক আসমানে কি কি আছে সব কিছু তার জানা আছে নকদর্পণে একটা মখলুক নড়াচড়া করে না একটা মখলুক ঢিলে না একটা মখলুক সংরক্ষিত হয় না এরকম অবস্থাতে যে আল্লাহর এলেমের মধ্যে নাই না না আল্লাহর এলেম গভীর সমুদ্রের একেবারে নিচে তলায় একটা বালুকোনা পানির ধাক্কাতে সংরক্ষিত হয়ে যায় সেটাও আল্লাহর নজরে থাকে আল্লাহ তালা দেখেন এবং আল্লাহ তালা শুনেন আল্লাহ তালা দেখেন আল্লাহ তালা শুনেন গভীর জঙ্গলে অমাবস্যা রাত্রিতে নাগাচ্ছন্ন আকাশ ঘন ঘাস আর গাছপালার ভিতর দিয়ে একটা কালো পিঁপড়ে চলতেছে আকাশ নাগাচ্ছন্ন আছে রাত্রি অন্ধকার আবার অমাবস্যার রাত্রি হাত বললে হাত দেখা যায় না একটা পিঁপড়া সেখানে চলতেছে তার চোখে এই পরিমাণ আল্লাহ তারা ক্ষমতা দিয়েছেন শক্তি দিয়েছেন ওই ছোট্ট পিঁপড়া তার গুড়ে গুড়ে চোখ দিয়ে সে দেখতেছে পরিষ্কারভাবে সে চলতেছে সে মুখ করতেছে কখনো এদিকে কখনো এদিকে সে তার খাবার তালাশ করতেছে সে তার মুভিং তার সব নড়াচড়া তার হরকত প্রত্যেকটা জিনিস সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তালার এলমের মধ্যে ধরা পড়তেছে আল্লাহ দেখতেছেন আল্লাহ তালা দেখতেছেন গাছের একটা পাতা পড়ে যায় গাছের একটা ঢালা শুকনো হয়ে যায় ভেঙে যায় বাতাসের একটি প্রবাহ হয় একটু বাতাস বয়ে বাতাস গাছকে নাড়া দেয় আর গাছের পাতাগুলো পড়ে সারা দুনিয়াতে সমগ্র দুনিয়ার সমস্ত গাছ ফলার মিলিত পাতার সংখ্যা আল্লাহ তারা এলে আছে প্রত্যেক গাছের প্রত্যেকটা পাতাকে আল্লাহ পয়দা করেছেন সারা দুনিয়াতে যত ঘাস পাতা আছে এই সমস্ত ঘাস এগুলো আল্লাহ তালার কাছে এলিম আছে সারা দুনিয়ার সমুদ্র মহাসমুদ্র নদী নালা সারা দুনিয়ার মাটির নিচে পানির লেয়ার কি পরিমাণ আছে সব মিলে পানির পরিমাণ কত আছে কত লিটার আছে এবং দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত কত বৃষ্টি বর্ষণ হয়েছে কত লিটার জমিনে কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হয়েছে আল্লাহ তালার এলমের মধ্যে আছে বৃষ্টির কোনো একটা ফোটা জমিনে আসে না আল্লাহর রেওয়াদা ছাড়া আল্লাহ হুকুম ছাড়া বৃষ্টির একটা ফোটা নিচে আসে না হে আবু বেকর আল্লাহ মহান সত্তা আল্লাহ তোমাকে আমাকে পয়দা করেছেন আল্লাহর এবাদত করার জন্য তিনি আসেন তিনি সব জায়গায় বিরাজমান তিনি সবকিছু দেখেন তিনি সবকিছু শুনেন তোমাকে আমাকে তিনি ইবাদত বন্ধুদের জন্য পয়দা করেছেন আল্লাহ তালা আমাকে নবুয়ের দান করেছেন রেসালত দান করেছেন আমি তোমাকে দাওয়াত দিচ্ছি ওই আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো আমার রবতের উপর ইমান নিয়ে আসো হুজুর আসলামের কথা শেষ শেষ হইতে অবকার দিয়ে তালানু সাথে সাথে বললেন আসাদু আল্লাহ ইল্লাল্লাহ লা আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তিনি একক সত্তা তার সাথে কোনো শরীর নেই আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল এবং আল্লাহর বন্দা ওনার নাম হয়ে গেছে সিদ্দিক উনিও সত্যবাদী রসুল্লাহ সাসামের নবতকে তিনি বিশ্বাস করেছেন তো মেরে ভাই আর বুজুর্গ নবীদেরকে দিয়ে আল্লাহ তারা মানুষের মধ্যে দাওয়াতের মেহনত করাইছেন যাতে মানুষ এই দাওয়াতের মেহনতের দ্বারা হেদায়ত পায় এবং হেদায়তের রাস্তায় আসে এই জন্য দেখা যায় যতদিন নবীরা ছিলেন আপনা আপনার যুগে মেহনত করতেছিলেন মানুষ হেদায়ত পাইতেছিল মানুষ পথ পাইতেছিল মানুষ আল্লাহকে চিনতেছিল আখলাতকে জানতেছিল জিন্দিগি শোধরাইতেছিল জিন্দিগির ইসলাম করতেছিল এবং মানুষের জীবনে ইনসাফ মানুষের জীবনে মহব্বত ভালোবাসা এই সব কিছু মানুষের মধ্যে ছিল এগুলো দিনের ফসল দিন যেখানে আসবে ইনসাফ সেখানে আসবে দিন যেখানে আসবে মহব্বত ভালোবাসা আসবে দিন যেখানে আসবে এক অন্যের প্রতি আস্থা আসবে দিন যেখানে আসবে মেরে ভাইয়ের বুজুর্গ হক আদায় করা আসবে আর যখন দিন থাকবে না তো জুলুম আসবে অন্যায় আসবে অবিচার আসবে সীমালঙ্ঘন করা আসবে অন্যের হক নষ্ট করা আসবে অন্যকে কষ্ট দেওয়া আসবে তো নবীরা যখন মেহনত করতেন নবীদের মেহনতের ফসল হয়তো এই ফল হইতে এই যে মানুষের মধ্যে দিন বেরিয়ে আসত মানুষ আল্লাহকে চিনত মানুষ আল্লাহ তালার দিকে দাবিত হইত আখড়াতের দিকে দাবিত হইত আখড়াতের আমলের প্রতি আগ্রহী হইত মানুষের মধ্যে ইনসাফ সততা কায়েম হতো সত্যতা আসতো সত্যবাদীটা মানুষের মধ্যে আসতো আমানতদারি আসতো মানুষের মধ্যে সমাজ কুলুষ মুক্ত হইত সমাজ পাক সাফ হয়ে যেত ইজ্জত আবরু মাল জাল নিরাপদ হয়ে যেত মনুষ্যত্ব উন্নতি করতে থাকতো মনুষ্যত্বের লাইনে ইনসানিয়তের লাইনে ইনসান এত পরিপূর্ণতার মধ্যে পৌঁছত এত এত উন্নতি করত যে আসমানের ফেরেস্তারাও আশ্চর্যান্বিত হয়ে যেত মানুষ তার কত উন্নতি হইতেছে তার আমল আসমানে যাইতেছে তোমার ভাইয়া বুঝুক এইভাবে নবীরা দাওয়াত দিতেন আবার যখন নবী চলে যেতেন তো নদী চলে যাওয়ার কারণে দাওয়াতের মেহনত বন্ধ হয়ে যেত আর দাওয়াতের মেহনত বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষের মধ্যে আবার বেদিনি বদিনি জুলু সব কিছু পয়দা হইত তো আল্লাহ তাহলে এক নবী যাওয়ার পরে আরেক নবীকে পাঠাইছে এখন মেয়ের ভাই অভিযোগ রসুল্লাহ শেষ নবী তারপরে আর কোন নবী আসবে না এটা আল্লাহ তালার ফয়সলা কিন্তু কেমন পর্যন্ত যে মানুষ আসবে এই মানুষের হেদায়তের কি ব্যবস্থা হবে রসুল্লাহ সাল্লাম খাতামুল আম্বিয়া রসুল্লাহ সাল্লাম আল্লাহ তালা পরিপূর্ণ দিন পরিপূর্ণ শরীয়ত পরিপূর্ণ কিতাব পরিপূর্ণ এলিম দিয়েছেন কেমন পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানব জাতির হেদায়তের এই আসবাবগুলো আল্লাহ তালা রসুল্লাহ সাল্লামকে দিয়েছেন আখেরি কিতাব আখেরি শরিয়ত এখন যদি দাওয়াতের মেহনত না থাকে আর নবীর আগমন যদি বন্ধ থাকে তাহলে কেমন পর্যন্ত আনেওয়ালা মানুষ দিন কিভাবে পাবে দেশ কিভাবে পাবে এই ইসলাম এই ইসলামকে আল্লাহ আমাদের জীবন ব্যবস্থা হিসেবে দিয়েছেন কেমন পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানব জাতির হক হয়েছে যে সেই ইসলামের অংশ পাইবে সেই ইসলামের দ্বারা উপকৃত হইবে এখন যদি ইসলাম দুনিয়াতে বাকি থাকার ইসলাম দুনিয়াতে টিকে থাকার যদি কোনো ব্যবস্থাই না থাকে তাহলে তো ইসলাম দুনিয়া থেকে নিতেই যাবে যখন নবী ছিল না তখন নীতি গেছে প্রমাণ আছে যে লক্ষাধিক নবী আসছেন আবার চলে গেছেন যখন আসছেন দিন চিন্তা হয়েছে মেহনত দিনটা হয়েছে দিন চিন্তা হয়েছে যখন চলে গেছেন মেহনত বন্ধ হয়ে গেছে দিন মিটে গেছে এটা তো প্রমাণিত এখন রসুল্লাহ সাল্লামের পরে যদি মেহনত করেন কেউ না আছে উনি শেষ নবী এরপর আর কোন নবী আসবে না অথচ উনার শরীয়ত মোকাম্মল শরীয়ত উনার উনাকে যে কিতাব আল্লাহ দিয়েছেন সেই কিতাব পরিপূর্ণ কিতাব সমস্ত মানব জাতির জন্য এই কিতাবের মধ্যে হেদায়ত রয়েছে সমস্ত মানব জাতির জন্য তিনিকে যে শরীয়ত আল্লাহ তালা দিয়েছেন সে শরীয়ত আংশিক শরীয়ত নয় ক্ষণিকের কয়েক বছরের কয়েক এক কোন জমানার সাথে সম্পৃক্ত নয় বরং কেমন পর্যন্ত মানে আল্লাহ সর্বযুগের সব মানুষের জন্য এই শরীয়তের মধ্যে আল্লাহ তালা জায়গা রেখেছেন সমাধান রেখেছেন তাহলে কেমন পর্যন্ত মানুষের যে এই শরীয়ত এই পবিত্র শরীয়ত হুজুর আসলাম যে পবিত্র জিন্দগি নিয়ে আসেন এটা উন্মতের কাছে পৌঁছে কিভাবে পঁচাত্তর রাস্তা আদম আসলাম থেকে নিয়ে ঈশা রাস্তা পর্যন্ত উন্নত কাছে দিন পৌঁছার রাস্তা কি ছিল বলেন কি ছিল ভাই দাওয়াত ছিল আর কোন উন্নতের তো জিম্মেদারি ছিল না দাওয়াতের কোন উন্নতির জিম্মেদারি দাওয়াতের ছিল না দাওয়াতের জিম্মেদারি ছিল কাদের নবীদের আর জমিন নবী আসছেন দাওয়াত জিন্দা হয়েছে দাওয়াত জিন্দা হয়েছে দিন জিন্দা হয়েছে নবী চলে গেছেন দাওয়াত বন্ধ হয়ে গেছে দাওয়াত বন্ধ হয়ে গেছে দিন মিটিং ইশা আলাহামের পরে পৌনে ছয়শো বছর ছয়শো বছর কোনো নদী আসে নাই তো পৌনে ছয়শো ছয়শো বছর নদী না আসার কারণে বাইতুল্লার মধ্যে মূর্তি পূজা হয়েছে এর পরিমাণ শীত মধ্যে মানুষ ডুবে গেছে এই পরিমাণ অন্ধকারের মধ্যে মানুষ ডুবে গেছে গোমরাহের মধ্যে মানুষ ডুবে গেছে এমন কোন জুলুম ছিল না যেটা অস্তিত্ব লাভ করে নাই এমন কোন অন্যায় ছিল না যেটা অস্তিত্ব লাভ করে নাই এমন কোন খারাপই ছিল না যেটা অস্তিত্ব লাভ করে নাই কোন মানুষের ইজ্জত কোন মানুষের সম্মান নিরাপদ ছিল না কোন মানুষের জানমান নিরাপদ ছিল এই আরবদের ইতিহাস অন্ধকার যুগের ইতিহাস ছয়শ বছরে আর রসুল্লাহ সাহসাব এই ছয়শ বছরের জমাত বাদা বরফ জমাত কি জমাত বরফ জমাত বরফ জমাত এই অন্ধকার বরফের মধ্যে জমে গেছে মানুষের দিল দিমাগ মানুষের চোখ কাজ নাক মানুষের চিন্তা ফিকিরের ভিতরে শির আর কুপুরের আশ্রাত প্রভাব এমন ভাবে সম্পৃক্ত হয়েছে যে বরফের মধ্যে জমে গেছে এটা এই বরফের এই টুকরা প্রচন্ড কোন ভারী কিছুর লোহার আঘাতে প্রচন্ড কোন শক্ত কিছুর আঘাতেও বাংলার মতো না এত কঠিন বরফ জমে গেছে শিল্প কুপুরে আল্লাহ তারা হজরত মোহাম্মদ সাল্লাহামকে আখেরি নবী হিসেবে পাঠাইছেন তিনি মাত্র তেরো বছর মক্কাতে আর দশ বছর মদিনাতে কত বছর হল তেইশ বছর মেহনত করেছেন তেইশ বছরের মেহনত ছয়শ বছরের জমাত বাঁধা বরফকে টুকরা টুকরা করে ফেলল টুকরা টুকরা করে ফেলল ছয় চার বছরের গুমরাহি আর ছয় চার বছরের অসভ্যতা বর্বরতার ফসল যে মানুষগুলো সারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল সারা পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ ছিল সারা পৃথিবীতে এদের কোনো স্থান ছিল না কেউ এদের উপর নেতৃত্ব করতে চাইত না কেউ এদের উপর রাজত্ব চালাতে চাইত না কেউ এদেরকে নিজেদের হুকুমত নিজেদের দেশের ভিতরে ঢুকতে দিত না ওই জাতি যারা সাপ বিচ্ছু খাইত যারা রাস্তায় পড়ে থাকা রক্ত চাইতে ক্ষুদার কারণে যারা মানুষের মা বোনের মধ্যে কোনো পার্থক্য করতে পারত না এই হিংস এই অসভ্য এই বর্বর জাতিকে রসুল্লাহ আসলাম তেইশ বছরের মেহনতে সোনার মানুষ বলে সোনার মানুষ উপহার দিলেন সোয়া লক্ষ সাহাবা সারা পৃথিবীর জন্য তাদেরকে উপহার দিলেন ন এই তেইশ বছরের মেহনতের ফসল উমর আবুকর উসমান আলী আল্লাহ আকবর রেজান আল্লাহ তালন আজমাইন এক এক সাহাবি সুরের টুকরা সারা পৃথিবীর জন্য আদর্শ এরকম তৈরি হল আল্লাহ তালা দিয়েছেন মেরে ভাইয়ের বুজুর্গ রসুল্লাহ সাল্লাম মেহনতের মধ্যে আল্লাহ তালা শক্তি রেখেছেন তা আল্লাহ পাক উন্মতের প্রতি মেহরবানি করেছেন সে উম্মতকে আল্লাহ তালা কেমন পর্যন্ত হেদায়তের রাস্তায় চালাবার জন্য গুমরাহি থেকে বাঁচাবার জন্য দুনিয়ামুখী উম্মতকে মুখী করার জন্য আর দোস্ত বস্তুমুখী মানুষকে আমলমুখী করার জন্য আর মুখী মানুষগুলোকে আল্লাহমুখী করার জন্য আল্লাহ তারা যে মেহনত যুগে যুগে নবীদেরকে দিয়ে চালাইছিলেন আল্লাহ পাক ওই মেহনতের ধারাবাহিকতাকে আল্লাহ পাক রসুল্লাহ সাসলামর নবী আসার সিলসিলা বন্ধ করে দিয়ে মেহনতকে বন্ধ করেন নাই নবী আসার ধারাবাহিকতা বন্ধ করেছেন মেহনত বন্ধ করেন নাই এটা কি আল্লাহ পাকের মেহরবানি নয় এটা কি আল্লাহ পাকের দয়া নয় আমাদের প্রতি অসীম দয়া তিনি দেখাইছেন তিনি কি করলেন নবীদের আসার সিলসিলাকে বন্ধ করে দিলেন ধারাবাহিকতাকে বন্ধ করে দিলেন কিন্তু নবুয়তের মেহনতের ধারাবাহিকতাকে বন্ধ করলেন না মেহনতকে জারি রেখলেন এখন এই মেহনত করবে কে সেটাও তিনি ঘোষণা করে দিলেন কুম তুম খায়রা যাচ্ছেন না তোমরা উত্তম উম্মদ তোমাদেরকে বাহির করা হয়েছে তোমাদেরকে প্রকাশ করা হয়েছে মানব জাতির কল্যাণে তোমরা মানুষের কল্যাণে নিজেদেরকে ব্যবহার করো মানুষের কল্যাণ মানুষের সবচেয়ে বড় কল্যাণ হলো জাহান্নাম থেকে বেঁচে যায় জাহান্নাতে দাখিল হয়ে যায় এটা হলো মানুষের জন্য সবচেয়ে বড় কল্যাণ যে মুখী মানুষ জান্নাতমুখী হয়ে যায় বস্তুবাদী মানুষগুলো আমলমুখী হয়ে যায় বস্তুওয়ালা মানুষগুলো আমলওয়ালা হয়ে যায় তোমার ভাই বুজুর্গ আল্লাহ তালা মেহনতের ধারাবাহিকতাকে কেমন পর্যন্তের জন্য বাকি রাখলেন এবং এই উম্মতকে জিম্মেদারি দিলেন قل هذه سبيلي ادعو الى الله على بصيرة انا ومن اتبعني হে নবী আপনি বলুন এই আমার রাস্তা ইহাই আমার কাম ইহাই আমার জিম্মেদারি আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি বুঝে শুনে এটেনের সাথে এলেমের সাথে এবং যারা আমাকে নবী বলে বিশ্বাস করবে তাদেরও এটাই কাজ যারা আমাকে নবী বলে ইমান আনবে তাদেরও জিম্মেদারি তাদেরও কাজ এটাই রসুল্লাহ আসলাম আমাদেরকে মেহনতের মধ্যে শরিক করেছেন অবকার দিয়াল তালানু ইমান এনেছেন ইমান আনার সাথে সাথে চলে গেছেন দাওয়াতের মেহনত করে চার পাঁচজনকে ইমানের দাওয়াত গ্রহণ করে ইমানের দাওয়াত দিয়ে চার পাঁচজনকে রসুলের কাছে নিয়ে আসছেন ইয়া রসুল্লাহ এরা ইসলামের মধ্যে দাখিল হয়েছে এরা ইসলাম কবুল করেছে দুই দিনে করে নয় জনের মধ্যে লোককে দাওয়াত দিলেন আর সাহাবি যে ইমান আনত ইমান আনার সাথে সাথে সে দাওয়াতের মেহনতের মধ্যে লেগে এই উম্মতের জিম্মেদারি দাওয়াতের মেহনত এই উম্মতকে দাওয়াতের জিম্মেদারি দেওয়া হয়েছে এই জন্য আমরা এই মাঠে জমা হচ্ছি ইজতেমার লোক জমা হওয়ার জন্য নয় ইজতেমা কোনো প্রদর্শনী না ইজতেমা এই জন্য না যে আমরা টপলি বলার একটা একটা কমিউনিটি আমরা নিজে আলাদা একটা সমাজ আমরা একটা দল আমরা সারা দুনিয়াকে দেখাইতে চাই যে আমরা সংখ্যাগরিষ্ঠ আমাদের সংখ্যা অনেক আমার আমরা অনেক অনেক আমাদের সমর্থক অনেক এগুলো দেখাবার জন্য নয় আমরা উন্মত আমরা দল নই আমরা কি আমরা উন্মত রসুল্লাহ উন্মত বানাইছেন আমাদেরকে বলা হয়েছে কুন্তুম খাইরা উন্নতি তোমরা উত্তম উন্নত আমরা দল নই পার্টি নই আমাদের আমাদের কোন আলাদা সমাজ নাই আমরা হুজুর শাসন উন্মত আমাদেরকে দাওয়াতের কাজের জন্য পয়দা করা হয়েছে আমাদেরকে দাওয়াতের কাজের জন্য তিনি আল্লাহ তালা পাঠাইছেন বলছে এই মতে হার ফর হার ব্যক্তি দুনিয়ার যে কোনো জায়গায় জন্ম নিক না কেন মুসলমান যেখানে জন্ম নিবে সে মোহাম্মদ আসলামের উন্নত হওয়ার কারণে কেমন পর্যন্ত আনওয়ালা মানব জাতির প্রতি সে প্রেরিত তাকে পাঠানো হয়েছে সে মাহবুব আমাদের হাজি আব্দুল্লাহ সাহ রহমতুল্লাহ আলাই আল্লাহ ওনাকে জান্নাতের আলী মোকাম নসিব করেন উনি বলতেন এক এক মুসলমানের বাচ্চা বাচ্চাকে এটা বুঝাও যে তুমি রসুল্লাহ উম্মত তিনি রসুলের উন্নয়ন এই উম্মতের এক এক মহিলাকে বোঝাও যে তুমি শুধু মা না তুমি শুধু কারো স্ত্রী না তুমি শুধু তুমি শুধু ঘর কান্না করার জিম্মাদারি এতটুকুই না তুমি শুধু খানা পাকাবা আর কাপড় চাপড় ধুইবা আর ঘর মোটামুটি করবা আর কাপড় কাপড় বাড়াবা আর সন্তানদের লালন পালন করবা এটা তো একটা হিন্দু মেয়েও করতে পারে এটা তো একটা খ্রিস্টান মেয়েও করতে পারে এটা তো একটা বুদ্ধিস্ট মেয়েও করতে পারে এটা তো একটা নাস্তিক মেয়েও করতে পারে আরে তুমি মোহাম্মদ সাল্লামের উম্মত তুমি হুসা আল্লাহ তালার বান্দা আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর বান্দি হিসাবে তোমার জিম্মেদারি আল্লাহর ইবাদত করা আর নদীর উন্নতি হিসাবে তোমার জিম্মেদারি এমন পর্যন্ত আনওয়ালা মানুষকে আল্লাহর ইবাদতের দিকে থাকা আল্লাহর ইবাদতকে দুনিয়াতে প্রতিষ্ঠা করা আল্লাহর বান্দিকে দুনিয়াতে প্রতিষ্ঠা করা এটি তোমার জিম্মেদারি আর মধ্য আওয়াজকে একথা বুঝাইতে হবে আর ব্যবসায়ী চাকরিজীবী কৃষক আর সরকারি কর্মকর্তা মন্ত্রী যে যে পর্যায়ে থাকুক দুনিয়ার লাইনে যদি সে মুসলমান হয় তাহলে সে মোহাম্মদ সাসমের উন্নতি আর মোহাম্মদ সাসমের উন্নতি হওয়ার কারণে এটা তার জিম্মেদারি বাপ হিসাবে সন্তানের জিম্মেদারি স্বামী হিসাবে বিবির জিম্মেদারি শিক্ষক হিসাবে ছাত্রের জিম্মেদারি এমনি ভাবে আল্লাহ পাক হজরত আল্লাহ বান্দা হিসাবে বান্দা হিসেবে আমাদের জিম্মেদারি এবং রসুল্লাহ শাসনের উন্নত হিসেবে আমাদের জিম্মেদারি এটাও আমাদেরকে বুঝতে হবে অনুভব করতে হবে ভাই আপনি এই জিম্মেদারির অনুভূতি উন্নতের মধ্যে পয়দা করার জন্য এই এই মেহনত প্রস্তাব করব এই ইস্তেমা আমাদের আমরা এখানে জমা হচ্ছি এই ভিতরে যে সারা দুনিয়ার এক একজন কল্যাণ করলেওয়ালা মুসলমান রসুল্লাহ শাসনের শিখিরের অংশীদার হয় এবং রসুল্লাহাম যেভাবে উম্মদকে হেদায়তের রাস্তা আনার জন্য জাহান্নামের রাস্তা থেকে বাঁচানোর জন্য শয়তানের হাত থেকে ছড়াইবার জন্য এবং উম্মদকে দুনিয়া আখলাতের কামিয়াবি ও সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য যে আপনার চেষ্টা মেহনত দিনের বেলা দাওয়াত রাত্রে ধোয়া ও কান্নাকাটি এবং ক্ষুধা পিপাসা আর অভাব অনটন আর সর্বরকমের জুলুম জুলুম নির্যাতন এসব বরদাস্ত করছেন রসুল্লাহ সামনে উন্নত হওয়ার কারণে আমাদেরকেও এই দাওয়াতের মেহনতকে জিন্দগির মাকসাদ বানাই উদ্দেশ্য বানাই এই দাওয়াতের মেহনতের রাস্তায় যান মাল খরচ করা কোরবানি মেহনত মোজাহাদা করা এবং সব রকমের কষ্ট বরদাস্ত করা আর দোষ বুঝুক খেদমত আর অনুনয় বিনয়ের সাথে মানুষকে কাজে কাজের দিকে লাগানোর এই মেহনতের মধ্যে আমাদের তো আমাদের মাল আমাদের সময় এবং বক্তব্যগুলোকে ব্যয় করতে হবে এর জন্য দোস্ত দূর এদের জন্য দুনিয়ার আনাতে কানাতে যাওয়ার জন্য মানসিকভাবে আমাকে তৈরি হইতে হবে আমি আমার সংসারের জন্য নই আমি আমার ব্যবসার জন্য নই আমি আমার অফিস ও আদালতের জন্য নই আমি আমার ছেলে মেয়েদের জন্য নই আমি পুরো উন্নতির জন্য আমি রসের উন্নতি রসুল ইসলামের মেয়েরা না খাইয়াছিল রসুল ইসলামের বিধিরা না খাইয়াছিল রসুল ইসলামের নাতিরা না খাইয়াছিল সাহাবাদের তো ঘর উপাস কাপাতে মাছকে মাছ ছিল সাহাবাদের ঘরের মধ্যে উপাস কাপাত করত রসুল্লাহ ইসলামের ঘরে মাছকে মাছ ছিল আগুন জমত না দেশগুলির কিন্তু দিন মানুষের ময়দানে মেহনত করতে থাকতেন আবার যখন রাত হতো তো রাত্রে আল্লাহর সামনে দাঁড়াইয়া দিনভর যাদের উপর মেহনত করতেন তাদের হৃদায়তের ব্যাপারে আল্লাহকে আল্লাহকে রাজি করাইতেন আল্লাহ মেহনত করে দেন দোষ উন্মত হিসাবে আমাদের উপরে দায়িত্ব আছে এই দায়িত্ব নিয়ে আমরা আমাদেরকে এখানে আমরা জমা হয়েছি এ বিষয়ে এখানে তিন দিন পর্যন্ত আমাদের বড়রা আছেন আলোচনা করবেন এবং বিভিন্ন রকমের মোজাকড়া করবেন আমরা যারা এখানে আছি আমরা ভাই একটা বড় কোন মেলাতে আসি নেই আমরা বড় কোনো একটা বাজারে কিন্তু আমরা কিনা কেনাকাটা করবো এখানে আসি নতুন নতুন কম্বল কিনে নিব তারা দুনিয়ার ব্যবসায়ীরা তারা এই ধরনের মাছ তবলিগের মাঝমাগুলোকে ইস্তেমাগুলোকে তাদের ব্যবসার উপকরণ হিসাবে তাদের ব্যবসার সুযোগ হিসাবে তারা দুনিয়ার যত সামান আছে সব নিয়ে আসে আমরা কি এগুলোর জন্য আসছি হ্যাঁ। না আমরা যে জিনিস নিয়ে আসছি সেটা এই মিনবর থেকে প্রতিদিন ফজরের পরে প্রতিদিন নয়টা দশটা থেকে নিয়ে বারোটা পর্যন্ত প্রতিদিন জোহরের পরে প্রতিদিন আসরের পরে প্রতিদিন মাগরীবের পরে এগুলোর মোজাকেরা হবে এগুলোর সম্পর্কে বয়ান হবে কথা হবে আমরা যে উদ্দেশ্যে এখানে আসছি সেই উদ্দেশ্যে আমাদের সময়টা সেটা লাগানোর জন্য চেষ্টা করবো নিজের সময় দাও অন্যান্য সাথীকে সময় দাও ঠিক আছে ভাই ইনশাল্লাহ নিজের সময় বাঁচাবো অন্যদের সময় বাঁচাবো নিজেকে আমলের মধ্যে জোড়াবো অন্যদেরকে আমলের মধ্যে জোড়াবো আর সালাম কালাম যেন সালামের জন্য রেওয়াজ থাকে চলতে ফিরতে সালাম সালামের রেওয়াজ সুন্দর সালামের দ্বারা মোহাম্মদ পয়দা হয় মোহাম্মদ পারে আর মেরে ভাই বুজুর্গ প্রত্যেকটা জেলার শিক্ষা শিক্ষার নম্বর দেওয়া আছে শিক্ষা এরিয়া ভাগ করা আছে আমরা যদি হিসাব না করি আমরা যদি হিসাবের উপর না চলি আমরা যদি এক অন্যের একরাম না করি আমরা যদি এক অন্যের হক আদায় না করি আমরা যদি এক অন্যের খেদমত না করি তাহলে কোথায় করব আর কোন মাঠে যাই করবো আমরা এগুলো যাদের শিক্ষা নির্দিষ্ট করে দেওয়া আছে তাদের কোনো হক নাই আর শিক্ষার একটা খুঁটি দখল করবে কোনো হক নাই তাহলে আপনি কিভাবে দাওয়াত দিলেন নবীদের মধ্যে তো হিসাব ছিল এটা নবুয়তলা চাপ নবতলা কাম নবতলা সিফাত গুণাবলীর সাথে হবে ব্যায়াম করবো আমরা আর কাম করবো আরেক রকম ঈশ্বর সাহেবরা বলতেন যতদিন তোমাদের বয়ান আর তোমাদের জীবন এক না হবে মানুষ তোমাদের দাবার গ্রহণ করবে না তোমাদের জীবন জীবন এবং তোমাদের কর্ম তোমাদের বয়ান যখন এক হবে তো মানুষের তোমাদের প্রতি আস্থা পয়দা হবে মানুষ তোমাদের কথা শুনবে এজন্য মানুষ সব দামত দর্শন করেন যে দিন এই দাওয়াতের মেহনত দিন को जिंदा करने के लिए है দাওয়াতের মেহনত দিন को जिंदा করার জন্য কোন চিন্তা করার জন্য নয় মেহনত চিন্তা করার জন্য নয় কত মসজিদে গাছ চালু হয়েছে এটা আমাদের বেশি উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হলো কত মসজিদের এরিয়া বসবাসকারী মুসলমানের জিন্দগি দিনের উপর আসছে আর আমরা যারা মেহনতের মধ্যে সরাসরি জড়িত আমরা যারা জিম্মেদার আমরা কতটুকু এই দাওয়াতের ময়দানে চলে আমাদের জিন্দিগিটাকে দিনই জিন্দিগি বানাইছি দাওয়াত দিনকে চিন্তা করার জন্য দাওয়াত ঘুরাঘুরি করার জন্য নয় সময় পুরো করার জন্য নয় শুধু চল্লিশ দিন চিল্লা তিন চিল্লা এগুলো তো মেরে ভাইয়ের বিরুদ্ধে একটা চলছি এগুলো একটা চলছি এটা নিয়ে এগুলো উদ্দেশ্য না উদ্দেশ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য এগুলো মাধ্যম এই জন্য মেরে ভাই যারা আমরা এখানে আছি সকলে সব আমাদের মধ্যে জোড়ার চেষ্টা করব আর প্রত্যেকে নিজের নিজের সীমার মধ্যে থাকব যদি পারি অন্য সাথীদেরকে একরাম করি কোনো ক্ষেত্রে হয়তো বেশি আসছে সাথী কোনো ক্ষেত্রে কম আসছে যাদের ক্ষেত্রে কম আসছে যাদের বেশি আসছে কষ্ট হতেছে তাদের কাছে বলুন যে ভাই আপনাদের কিছু সাথে আমাদের এখানে আসতে পারে আমাদের এখানে কিছু খালি আছে রাস্তাঘাটে এমন কোন জায়গায় থাকার জন্য ছাউনি দিয়া চলো রাস্তা বন্ধ করে দিয়া এ ভাই চলাচলের চলো রাস্তা বন্ধ করে দিলাম তো কষ্ট দেওয়া ভাই বসে মুসলমানকে কষ্ট দেওয়া হারাম মুসলমানকে কষ্ট দেওয়া হারাম কষ্ট দিব না আমি নিজে কষ্ট করব ঈশ্বর হামদার দিয়ে আমরা বলি যে একটা দক্ষিণ কন্যা এক ঘরে আসছে কয়গর ঘুরছে কয়গর সাবজেক্ট বিষয় গ্রহণ করি কি করি না যুদ্ধের ময়দানে প্রচন্ড পিপাসা আহত অবস্থায় পানি না খাইয়া বাইকে দিয়ে দিচ্ছেন এগুলো তো বলি কিন্তু যখন সুযোগ আসে এগুলো আমলে করে তখন আমরা সেটা আমল করার চেষ্টা করি এই জন্য ভাইয়া বুঝবো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দিয়ে মিলে জুড়ে মহব্বতের সাথে কাকি লড়াই ঝগড়ার বিভিন্ন রকমের কথা আছে বিভিন্ন জায়গায় আপাশে জায়গা নিয়ে লড়াই ঝগড়া এর ভাই তার থেকে উত্তম এলাকায় থেকে যাওয়া তার সাথে উত্তম এলাকায় চলে যাওয়া লড়াই ঝগড়া করা লড়াই ঝগড়া করা চাই না এখানে এটা লড়াই ঝগড়ার জায়গা না এখানে হামদর্দির জায়গা এখানে এখানে একে অন্যের ইসার করবে নিজের প্রয়োজনকে অসম্পূর্ণ রেখে বাইরের প্রয়োজনকে পুরা করবে তাহলে ইনশাআল্লাহ যদি আমাদের অন্তরের মধ্যে অন্য ভাইদের জন্য প্রশস্ত থাকে তো আল্লাহ তালা এই মাঠটাকে প্রশস্ত করে দেবেন আল্লাহর জন্য কোনো কঠিন না মাঠটা একটাই মাঠ কয়টা মাঠ একটাই ইস্তেমা হইতেছে চারটে একসাথে কয়টা আগে কয়বার হইতো চার ভাগে হইতো দুই ভাগে একবার দুই ভাগে একবার চার ভাগে এখন ইস্তেমা হইতেছে সেটা এক ভাগে তো সেটাই কিন্তু যদি আমাদের দিনের মধ্যে প্রশস্ততা থাকে না যে আমি আমার ভাইকে জায়গা দিবই ইনশা আল্লাহ আল্লাহ কুদরত আছে যে আল্লাহ জমিনকে খিচা তাই না বড় করে ফেলবে পারবেন কি পারবেন না খিজুর ইসলাম বেতন মুকদ্দেশে এক অক্ট করে আর এক অক্ত বৈতুল্লাতে করে আর এক অক্ত মসজিদ নবীতে করে আল্লাহ ওনার জন্য জমিনকে খিচা দেন জমিনকে কি খেতেন হাদিস আছে রাত্রিবেলায় জমিনকে আল্লাহ তালা ছোট করে দিন এই জন্য রাত্রির সফরে দ্রুত মানুষ অতিক্রম করতে পারে যেই আল্লাহ রাত্রিবেলায় দিন জমিকে ছোট করতেন যে আল্লাহ দিনকে ছোট করে দিনকে রাতকে বড় করেন যে আল্লাহ রাতকে বড় করে দিনকে ছোট করে দেন সে আল্লাহ যদি চান আর এখানে বিশ লক্ষ লোকেরও আল্লাহ যদি চান জায়গা করে দিবেন এই এক মাসের মধ্যে সম্ভব সম্ভব আমরা বিশ্বাস করি আমাদের দাওয়াত এটাই যে আল্লাহ করতে পারে আল্লাহ করতে আল্লাহ হয়তো আছে তবে আল্লাহ তালা করবেন কখন যদি আমাদের দিলের জমিনটা আমরা প্রশস্ত করতে পারি আমাদের দিলের জমিনটা প্রশস্ত করবো কোনো সাথীকে কষ্ট করতে দিব না আল্লাহ সব সাথীকে আমরা নিজে কষ্ট করবো সাথী থেকে আরাম করার চেষ্টা করবো করবেন না ইনশাআল্লাহ রাস্তাঘাট বন্ধ করবেন না তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক